বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি শিল্পের ভুবনে সৃজন মননে নন্দিত নাম এক জাগরণ পুষ্পিত নাম এক জাগরণ এই স্লোগানকে সামনে রেখে জাগরণ শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম সুরের লহরী শোনার জন্য শিল্পের ভুবনে সৃজন মননে নন্দিত নাম এক জাগরণ পুষ্পিত নাম এক জাগরণ সত্যের প্রকাশে সৃষ্টির প্রয়াসে প্রত্যয় নাম এক জাগরণ আলোকিত নাম এক জাগরণ আমাদের কণ্ঠে সুরের লহরি আমাদের হাতে মল্লিকা কবরী আমাদের কণ্ঠে সুরের লহরি আমাদের হাতে মল্লিকা কবরী আমাদের পক্ষে কোরআনের সুষমা আমাদের পক্ষে কোরআনের সুষমা আমরা যে দুর্বার আমরণ আলোকিত নাম এক জাগরণ শিল্পের ভুবনে সৃজন মননে নন্দিত নাম এক জাগরণ পুষ্পিত নাম এক জাগরণ সত্যের প্রকাশে সৃষ্টির প্রয়াসে প্রত্যয় নাম এক জাগরণ আলোকিত নাম এক জাগরণ আশাহত মানুষের দু চোখে আমরাই স্বপ্ন দেখার স্বপ্ন বুনি তিমির বিদারি সীমান্ত প্রহরী আলোক প্রাতের প্রহর গুনি আশাহত মানুষের দু চোখে আমরাই স্বপ্ন দেখার স্বপ্ন বুনি তিমির বিদারি সীমান্ত প্রহরী আলোক প্রাতের প্রহর গুনি আমরা পিছুটান ভয় ডর মানি না কাঙ্ক্ষিত মঞ্জিল কত দূর জানি না আমরা পিছুটান ভয় ডর মানি না কাঙ্ক্ষিত মঞ্জিল কত দূর জানি না রাসুলের প্রেম শুধু আমাদের পাথেও রাসুলের প্রেম শুধু আমাদের পাথেও নির্ভীক পথ চলি অনুক্ষণ আলোকিত নাম এক জাগরণ শিল্পের ভুবনে সৃজন মননে নন্দিত নাম এক জাগরণ পুষ্পিত নাম এক জাগরণ সত্যের প্রকাশে সৃষ্টির প্রয়াসে প্রত্যয় নাম এক জাগরণ আলোকিত নাম এক জাগরণ নন্দিত নাম এক জাগরণ পুষ্পিত নাম এক জাগরণ প্রত্যয় নাম এক জাগরণ আলোকিত নাম এক জাগরণ